মুজাকারা করার এক ফজিলতপূর্ণ মাহফিলে আল্লাহ তালা আমাদের সকলকে একত্রিত করে দিতেন এটা আমাদের উপর আল্লাহ তালার অনেক বড় একটা দয়া আল্লাহ তালার এই নিয়ামতটার আমরা সকলেই সুক্রিয়া আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ দেখেন এই পূর্ণ পৃথিবী এই আমরা যা কিছু দেখতেছি এই সমস্ত কিছু আল্লাহ তালা সৃষ্টি করছেন এবং এই সমস্ত কিছু আল্লাহ তালা মানুষের জন্য সৃষ্টি করছেন আমরা যা কিছু দেখতেছি সব মানুষের জন্য এই আসমান আল্লাহ তালা সৃষ্টি করছেন এই জমিন আল্লাহ তালা সৃষ্টি করছেন এই পাহাড় পর্বত আল্লাহ তালা সৃষ্টি করছেন এই অগণিত জীব জানোয়ার আল্লাহ তালা সৃষ্টি করতেন অগণিত পশু পাখি আল্লাহ তালা সৃষ্টি করতেন অগণিত ফলমূল আল্লাহ তালা সৃষ্টি করতেন অগণিত শস্য ভান্ডার আল্লাহ তালা এই পৃথিবীর মাঝে রাখতেন এই যা কিছু আল্লাহ তালা এই পৃথিবীর মাঝে রাখতেন এই সমস্ত কিছু কাদের জন্য ভাই মানুষের জন্য আর আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করতেন আল্লাহ তালার দাসত্বের জন্য আল্লাহ তালার এবাদতের জন্য আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করতেন কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন কেন মানুষদেরকে সৃষ্টি করলেন এটার কারণ আলোচনা করতেছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون আল্লাহ তালা বলতেছেন ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতি এই দুইটা জাতিকে এই পৃথিবীর মাঝে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গুলামি করার জন্য শুধুমাত্র আমার এবাদত করার জন্য শুধু আমার এবাদত আর কিছু এদের কাছে আমি চাই না অগণিত নিয়ামত দ্বারা মানুষদেরকে আমি ভরপুর করছি যে মানুষ আমার গুলামি করবে সে আর অন্য কোনো কিছু করবে না মা উরিদু মা উরিদু পৃথিবীতে আমরা দেখি যে অনেক কষ্ট করে বাবা মা তার সন্তানকে লালন পালন করে এই সন্তানের জন্য অনেক কষ্ট স্বীকার করে উদ্দেশ্য কি আজকে আমার শক্তি আছে আজকে আমি এই সন্তানটাকে গড়ে তুলতেছি একটা সময় আমি যখন শক্তিহীন হয়ে যাব আমার শরীরে শক্তি থাকবে না এই সন্তান আমার দেখাশোনা করবে এই ধরনের একটা কিছু প্রত্যেকটা বাবা মা তার সন্তানের কাছে চায় তো আল্লাহ তালা কোরআনে কারিমের মাঝে বলতেছেন না আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিতেছি তোমাদের কাছে আমি কিছু চাই না শুনে রাখো আমি তোমাদের কাছে কোন রিজিক চাই না আমি চাই না তোমরা আমার জন্য একটা কিছু করবে এরকম কোনো কিছু চাই না আল্লাহ বলতেছেন আমি রাজ্জাক আমি রিজিক দাতা আমি দাতা সবকিছুই আমি দেই গাছের মাঝে ফলমূল আমি দেই জমির মাঝে শাক সবজি ফলাদি আমি দেই পৃথিবীর মাঝে অগণিত যত ধরনের নিয়ামতকে তোমরা ভোগ করতেছ এই সমস্ত নিয়ামত এই পৃথিবীর মাঝে আমি দেই আমি দাতা আমি দাতা আমাকে কিছু দিতে হবে না আমি তোমাদেরকে শুধু দিয়ে যাব একটা জিনিস তোমাদের আমাকে দিতে হবে সেই জিনিসটা হলো যে তোমরা আমার কথা মতো চলবে এটা হলো আল্লাহ তালার দাবি সব চাহিদা আল্লাহ তালা পূরণ করবেন সব নিয়ামত আল্লাহ তালার দেওয়া এমন কি আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে বলতেছেন যে পুরো পৃথিবীটাকে নিয়ে একটু ভাবো পূর্ণ পৃথিবীতে তো তোমাদের জন্য আমি তৈরি করছি উপরের আসমানটাকে নিয়ে একটু ভাবো কেই পারু পিয়াত কি সুন্দর আকাশটাকে উঁচু করা হয়েছে নিচের জমিনটাকে নিয়ে একটু ভাবো কিভাবে এই পূর্ণ জমিনটাকে বিছানো হয়েছে ও ইলাল জিবালি কাইফানুসিবাত উঁচু উঁচু পাহাড়গুলো নিয়ে একটু ভাবো কিভাবে এই পাহাড়গুলোকে স্থাপন করা হয়েছে এই সমস্ত কিছু কে করছেন আল্লাহ তালা তৈরি করছেন অপি আনফুসিকুম আফালা তুবসিরুন নিজের অবস্থাকে নিয়ে একটু ভাবো তোমাকে কে তৈরি করছেন আলাম না আইনাইন ও লিসানাম ও শাফাতাইন তোমাদের দেখার জন্য দুইটা চোখ কে তোমাদেরকে দিবেন তোমাদের শোনার জন্য দুইটা কান কে তোমাদেরকে দিবেন তোমাদের ধরার জন্য দুইটা হাত কে তোমাদেরকে দিবেন তোমাদের চলার জন্য দুইটা পা কে তোমাদেরকে দিবেন তোমাদেরকে বলার জন্য দুইটা ঠোঁটের মাঝে এই জবানটা কে তোমাদেরকে দিবেন কে তোমাদেরকে দিবেন ভাবো আল্লাহ তালা বলতেছেন নিজের অবস্থাকে নিয়ে একটু ভাবো এই সমস্ত কিছু যেহেতু আল্লাহ দিচ্ছেন সুতরাং আল্লাহ তালা এই সমস্ত কিছু দেওয়ার পর তোমাদের কাছে একটা জিনিস চাইতেছেন তা হলো তোমরা আল্লাহর হুকুম মতো চলবে আল্লাহর হুকুমের বাইরে তোমরা কোনো কিছু করবে না এটা হলো মানুষদের কাছে আল্লাহ তালার চাওয়া এই যে মানুষদের কাছে এই বিষয়টা আল্লাহ তালা চান অগণিত নিয়ামত দান করে আল্লাহ তালা মানুষদের কাছে চান যে মানুষরা একমাত্র আল্লাহ তালার গুলামি করবে এই কথাটা মানুষদেরকে বোঝানোর জন্য এই পয়গামটা মানুষদের পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন এই যুগে যুগে আল্লাহ তালা যে সমস্ত নবীদেরকে পাঠাইছেন সমস্ত নবীরা মানুষদেরকে আইসা এই কথাই বুঝাইছেন وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليك আল্লাহ তালা কোরআনে কারিমের মাঝে বলতেছেন আমি যুগে যুগে যত নবীদেরকে পাঠাইছি সমস্ত নবীরা মানুষদের কাছে গেছে আমার পক্ষ থেকে মানুষদেরকে এই কথা শুনাইছে যে দেখো আসমান আল্লাহ তৈরি করছেন জমিন আল্লাহ তৈরি করছেন এই সমস্ত ফল ফলাদি শাক সবজি পাখি এই সমস্ত কীট পতঙ্গ থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সমস্ত জগৎকে আল্লাহ তালা সৃষ্টি করছেন এমনকি তোমার পূর্ণ অস্তিত্বটা আল্লাহ তালা সৃষ্টি করছেন মানুষ আল্লাহর হুকুম মতো চলো আল্লাহর হুকুমের বাইরে যায় সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা বোঝাইছে যে দেখো এই পৃথিবীতে তোমাদের কিছু করার ক্ষমতা নাই আল্লাহ তালা যদি চোখটাকে অন্ধ করে দেন তোমাদের দেখার ক্ষমতা আছে আল্লাহ তালা যদি কানটাকে বধির করে দেন শোনার ক্ষমতা আছে কোন ক্ষমতা তোমাদের নাই সব ক্ষমতা আল্লাহর তুমি নিজ শক্তিকে দেখতেও পারো না নিজ শক্তিতে তুমি শুনতেও পারো না তোমাকে শুনান আল্লাহ শুনান তোমাকে দেখান কে দেখান আল্লাহ দেখান তোমার জমিনের মাঝে যে ফসল হয় এই ফসলগুলোকে কে ফলিয়ে দেন আল্লাহ ফলায় দেন তুমি তো শুধু বিচিটাকে বপন করে আসো তুমি তো শুধু বিচিটাকে বপন করে আসো সেই বিচি থেকে যে চারা তৈরি হয় কিভাবে হয় কে করেন পাল্টা হয় বীজ কো কি তারিখি মে কোন কি মৌজু উঠাতা হে সাহা আল্লাহ ইকবাল বলতেছেন पालता है बीच को मिट्टी की तारीखी में कौन पालता है बीच को मिट्टी की तारीखी में कौन कौन दरियाओं की मौजू से उठाता है सहा তুমি তো বেটিটাকে শুধু বপন করে আসছো সেই অন্ধকার মাটির গহিনে সেই অন্ধকারের রাজত্বে এই বিচিটাকে লালন পালন করে এই বিচিটাকে চারা হওয়ার উপযুক্ত বলো কে করতেন আল্লাহ ইকবাল বলতেছে কোন দরিয়াও কি মজুতে উঠাতা হে সাহাব আকাশ থেকে বৃষ্টি বলো কে বর্ষণ করেন আল্লাহ বর্ষণ করেন আল্লাহ তাআলা কোরআনে মাঝে বলতেছেন যে তোমরা একটু ভাবো একটু ভাবো চাঁদ খানি হেকমতে ইউনানিয়া চাঁদ খানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাবাকা সারা জিন্দগি বিজ্ঞান পড়তো বিজ্ঞানের বিভিন্ন বইগুলো পড়তো শিক্ষক হিসেবে পড়াইতো জানতো পড়তো যে এক ফোঁটা পানির মাঝে হাজার হাজার রোগের জীবাণু আছে এটা বলা হয় না যে এক ফোঁটা পানির মাঝে হাজার হাজার রোগের কি আছে ভাই জীবাণু আছে এটা বলা হয় কবি বলতেছেন এটা তো অনেক পড়তো এই জিনিসটা তো অনেক জানতো একটু আল্লাহর কালাম পড়ো আল্লাহর কালাম তোমাকে বলতেছে যে এক ফোঁটা পানি এই এক ফোঁটা পানি তোমাকে তোমার রবের পরিচয় দেয় একটু ভাবো একটু চিন্তা করো এক ফোঁটা পানি নিয়ে একটু ভাবো এক ফোঁটা পানি নিয়ে একটু চিন্তা করো যে পানিটাকে তোমরা পান করো যে পানির দ্বারা তোমরা তৃপ্তি মিটাও যে পানিটাকে তোমরা বলো এই পানি আমাদের জীবন এই পানিটাকে নিয়ে একটু ভাবো আকাশের সেই মেঘমালা থেকে এই পানিগুলোকে তোমরা কি বর্ষণ করে আনো আমনাহনুল মুনজিলুন না আমি বর্ষণ করে দেই আল্লাহ বলছেন এটাকে আমি বর্ষণ করে দেই না তোমরা নিজেরা বর্ষণ করে আনো সেই দেখেন সমস্ত নবীরা মানুষদের কাছে এই পয়গাম পৌঁছাইতেন যে সব আল্লাহ করেন এটি জমিন আল্লাহর আসমানের সূর্য আল্লাহর এই সমস্ত ফসল এই সমস্ত ফল ফলাদি সমস্ত কিছু আল্লাহর দান সুতরাং আল্লাহর হুকুম মতো চল নবীরা আইসা যখন মানুষদেরকে এই কথা বললেন যে তোমরা আল্লাহ তালার হুকুম মতো চলো আল্লাহ তালার হুকুমের বাইরে কোনো কিছু করো না লাইলাহ সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা বুঝাইছেন তোমাদের মাহবুদ এক আল্লাহ সমস্ত নবীরা কি বুঝাইছেন তোমাদের মাহবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা আমার কথা বুঝতেছেন সমস্ত নবীদের পয়গাম দাওয়াত কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীদের দাওয়াত ভাই কি ছিল ইল্লাল্লাহ সমস্ত নবীরা এই দাওয়াত মানুষদেরকে দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে তোমরা গ্রহণ করো আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নাই মানুষের উপর মানুষের কোন প্রভুক্ত নাই সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ নবীরা মানুষদেরকে এই কথা বুঝাইছেন নবীরা এটা মানুষদেরকে যখন এই কথা বুঝাইতেন মানুষরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল মানুষরা একটা অবস্থার উপর ছিল কানার নাস উন্নতম ওয়াহিদা সমস্ত মানুষদের অবস্থা ছিল একটা আল্লাহ তালা এই মানুষদের কাছে নবীদেরকে পাঠাইলেন নবীদেরকে পাঠানোর পর মানুষেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে এই মাইকটাকে আর একটু পিছনে সরাইতে পারলে আমার ভালো লাগতো তো মানুষদের কাছে যখন আল্লাহ তালা নবীদেরকে পাঠাইলেন তো মানুষরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল একদল মানুষ তার নবীদের কথা শুনল আর আরেকদল মানুষ তার নবীদের কথা শুনল না যেই সমস্ত লোকেরা নবীদের কথা শুনল সেই সমস্ত লোকেরা হল মমিন আর যেই সমস্ত লোকেরা নবীদের কথা শুনল না সেই সমস্ত লোকেরা হল বেইমান পৃথিবীর মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল এক প্রকারের মানুষ হল ইমানদার যারা নবীদের কথা শুনল নবীদের কথা অনুযায়ী জীবনকে গড়ল এই যারা গ্রহণ করলো তারা হলো এক প্রকার মানুষ আর এই এক প্রকারের মানুষের পরিচয় হলো এই এক প্রকারের মানুষ তারা হলো ইমানদার তারা হলো মমিন আর আরেক প্রকারের মানুষ তারা নবীদের কথা শুনল না নবীরা যখন তাদের কাছে আসলো তারা বলল মানারা কাইল্লা বা সরম মিসলানা না না তোমরা নবী না তোমরা তো আমাদের মতোই মানুষ আর আমাদের সমাজের সমস্ত অসহায় নিপীড়িত মানুষগুলো তোমাদের অনুসারী আমাদের সমাজের কোন শিক্ষিত মানুষ আমাদের সমাজের কোন বুদ্ধিজীবী আমাদের সমাজের কোন উঁচু পর্যায়ের ব্যক্তি তো তোমাদের সাথে নাই সমাজের যাবতীয় গোলামরা মাইকটা যে অবস্থা আছে অবস্থায় থাকতে দেন এরা সব সকলেই তোমার অনুসারী তোমার কথা আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয় না হাই হাতা হাই হাত আলিমা তু আদন তুমি কি জান্নাতের কথা বলো তুমি কি জাহান্নামের কথা বলো তুমি কি পরকালের কথা বলো এই সমস্ত কথা কি যুক্তিতে ধরে মানুষ আমরা দেখতেছি মানুষ মরে যাওয়ার পর তারে আমরা মাটি চাপা দেয় মাটির সাথে মানুষের বস্তুগুলো আস্তে আস্তে মাটি হয়ে যায় হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই চূর্ণ বিচূর্ণ হাড্ডিগুলো আবার জুড়ে লাগবে যেই মাংস মাটি হয়ে গেছে এই মাংসগুলো আবার মাংস হবে আবার এই আকৃতিতে এই মানুষগুলোকে জীবিত করা হবে এইটা কি কোনো যুক্তির কথা এই কথা কি বিশ্বাস করার মতো কথা কিছু লোক নবীদেরকে বলল না এই কথা বিশ্বাস করার মতো কথা না এই কথাটা যুক্তির কথা না হাই হাই তুমি যে সমস্ত কথা বলো এই সমস্ত কথা আমাদের সমাজে চলবে না এই সমাজের আমরা শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষদেরকে এই সমস্ত কথার দ্বারা পাগল করা যায় না আরে পরকাল বলতে কিছু নাই জীবন তো শুধু দুনিয়ার জীবন প্রাকৃতিক ভাবে আমাদের জন্ম হইছে একটা সময় আমাদের মৃত্যু হয়ে যাবে মৃত্যুর দ্বারা জীবনটা শেষ হয়ে যাবে তারপর আর কোনো জীবন নাই কোনো পুনরুত্থান নাই কোনো জান্নাত নাই কোনো জাহান্নাম নাই না করে দিল নবীদের কোথায় সেই মানুষ এই দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল একটা দল তারা নবীদের কথা শুনল তাদের পরিচয় হলো তারা ইমানদার আর আরেকটা দল তারা নবীদের কথা শুনলো না তাদের পরিচয় হলো তারা বেইমান এখন এই পৃথিবীতে মানুষ আল্লাহর কাছে কয় প্রকার দুই প্রকার আল্লাহর কাছে মানুষের তৃতীয় কোনো প্রকার নাই এখন আমরা তো দেখি মানুষের মাঝে অনেক প্রকার প্রথমত আমরা যারা মানুষ তারা দুই প্রকার মানুষ দুই প্রকার এক প্রকার পুরুষ আর এক প্রকার নারী এই দুই প্রকারে মানুষ বিভক্ত এই দুই প্রকারের পরেও আরো অনেক প্রকার আছে কিছু মানুষ পুরো পৃথিবীর মানুষ আবার দুই প্রকার কিছু মানুষ নিগ্র কিছু মানুষ শেখ কিছু সাদা কিছু কালো তারপর মানুষের মাঝে আরো প্রকার আছে পৃথিবীতে যতগুলো দেশ তত প্রকার মানুষ যারা বাংলাদেশি এরা বাংলাদেশি মানুষ যারা ইন্ডিয়ার অধিবাসী এরা হলো ইন্ডিয়ান যারা পাকিস্তানের অধিবাসী তারা হলো পাকিস্তানি যারা ইরাকের অধিবাসী তারা হলো ইরাকি যারা সৌদির অধিবাসী তারা হলো সৌদি যারা আমেরিকার অধিবাসী তারা হলো আমেরিকান এরকম মানুষদের মাঝে অনেক প্রকার আবার বাংলাদেশের মাঝে জেলা হলো চৌষট্টিটা চৌষট্টি জেলার মানুষ চৌষট্টি প্রকার যাদের বাড়ি চাঁদপুর তারা হলো চাঁদপুরি যাদের বাড়ি মমিন সিং তারা হলো মমিন সিংগি যাদের মানুষ বাড়ি ঢাকা তারা হলো ঢাকুবি যাদের বাড়ি চিটাগাং তারা হলো চাকগামী এরকম মানুষের মাঝে অনেক প্রকার তারপর মানুষদের মাঝে আরো অনেক প্রকার আছে অনেকে আছে খান বংশের অনেকে আছে চৌধুরী বংশের অনেকে আছে ভুইয়া বংশের অনেকে আছে সর্দার বংশের এরকম বংশেরও শেষ নাই তারপর মানুষদের মাঝে আরো অনেক প্রকার আছে প্রকার বলতে গেলে প্রকার শেষ হবে না এই যে মানুষদের মাঝে এত এত প্রকার আল্লাহ তালা বলতেছেন যে এত এত প্রকার মানুষদের মাঝে আমি যে করেছি এটা ভিন্ন উদ্দেশ্যে আর আমার কাছে মানুষ হইল কয় প্রকার দুই প্রকার হে মানুষেরা সকলেই শুনে রাখো ইন্না খালাক না কুমিন আমি প্রথমত তোমাদেরকে দুইটা ভাগে বিভক্ত করেছি মানুষ তোমাদের মাঝে কিছু হলো পুরুষ কিছু হলো নারী ও তোমাদের মাঝে আমি আরো অনেক ডিভাইড সৃষ্টি করেছি এক একজনকে এক এক জেলার অধিবাসী হিসেবে সৃষ্টি করেছি এক একজনকে এক এক গুত্রের এক এক গুত্রের এক এক কাবিলার হিসেবে আমি এক একজনকে জন্ম দিয়েছি এই যে তোমাদেরকে পুরুষ নারী হিসেবে সৃষ্টি করেছি বিভিন্ন গোত্রে তোমাদেরকে জন্ম দিয়েছি বিভিন্ন দেশে তোমাদেরকে জন্ম দিয়েছি বিভিন্ন পরিচয় দ্বারা আমি তোমাদেরকে পরিচিত করেছি এটা যেন দুনিয়াতে তোমরা একে অপরের সাথে পরিচিত হইতে পারো এটার উদ্দেশ্য এই এটার আর কোন উদ্দেশ্য নাই যে একজন আব্দুল করিম তার বাবা হল আব্দুর রহমান আরেকজন আব্দুল করিম তার বাবা হলো আব্দুল সত্তার একজন আব্দুল করিম তার বাড়ি চাঁদপুর আরেকজন আব্দুল করিম তার বাড়ি বরিশাল একজন আব্দুল করিম তার বাড়ি উত্তরপাড়া আরেকজন আব্দুল করিম তার বাড়ি দক্ষিণ পাড়া দক্ষিণ না পাড়ার আব্দুল করিম এরকম ভাবে যেন আব্দুল করিম নামক মানুষটাকে বিভিন্ন পরিচয় দ্বারা চেনা যায় এই জন্য আল্লাহ তালা এই বিভিন্ন পরিচয় দ্বারা মানুষদেরকে ভাগ করছেন কিন্তু এই কোন পরিচয় পরিচয় না আল্লাহর কাছে মানুষ হলো দুই প্রকার এক প্রকারের মানুষ হলো যারা ইমানদার আর আরেক প্রকারের মানুষ হলো যারা বেঈমান আল্লাহর কাছে মানুষের প্রকার হলো এই দুই প্রকার আল্লাহ তালা কোরআনে কেরিমের মাঝে এই বিষয়টাও বুঝাইতেছেন এই দুই প্রকার মানুষের মাঝে কারা মর্যাদা সম্পন্ন কারা সম্মানের অধিকারী হে মানুষ শুনে রাখো তোমাদের মাঝে অনেক অনেক প্রকার আছে তোমাদের মাঝে অনেক অনেক ডিভাইড আছে কিন্তু তোমাদের মর্যাদার মাপকাঠি হলো ইমান আল্লাহ তালা কোরআন করিমের মাঝে বলতেছেন তোমাদের মর্যাদার মাপকাঠি হলো ইমান না নিগ্রহ হওয়ার মাঝে কোনো ফজিলত নাই শ্বেতাঙ্গ হওয়ার মাঝে কোনো ফজিলত নাই বাংলাদেশের অধিবাসী হওয়ার মাঝে কোনো ফজিলত নাই কুরাইশি হওয়ার মাঝে কোনো ফজিলত নাই আমার নবীর বংশীয় হওয়ার মাঝেও কোনো ফজিলত নাই ফজিলত হইল ইমানের মাঝে ফজিলত হইল তাকুয়ার মাঝে আল্লাহ বলতেছেন ইন্না আক্রমাকুম কুমাই আত্ম তোমাদের মাঝে যার তাকুয়া যত বেশি যার ইমান যত বেশি সে আমার নিকট তত বেশি মর্যাদাবান একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে কত কাফের আল্লাহ তালার কাছে কোনো মর্যাদা নাই বেইমানদের আল্লাহ তালার কাছে কোনো মর্যাদা নাই আল্লাহ তালার কাছে সমস্ত মর্যাদা হলো ইমানদার ব্যক্তি একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে কত হাদিসের মাঝে নবী করিম সাল সাল্লাহ এর এরশাদ করেন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এরকম একজন মানুষ থাকবে যে একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকে আর কোন আবাদত বন্দী তার নাই তার এবাদত বলতে শুধু এতটুকু আছে সে আল্লাহকে আল্লাহ বলে ডাকে যতদিন পর্যন্ত এই মানুষটা পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত কেমত হবে না ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না ততদিন পর্যন্ত সূর্য আলো দিবে ততদিন পর্যন্ত জমিন থেকে ফসল হবে ততদিন পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এমন একজন মানুষ থাকবে যেই মানুষ শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহর কাছে একজন ইমানদার একজন আল্লাহ বলনেওয়ালা মানুষের এত দাম এত দাম একজন আল্লাহ বলনেওয়ালা মানুষের আল্লাহর কাছে এত দাম যতদিন আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে ততদিন পর্যন্ত সেই একজন মানুষের মর্যাদার দিকে লক্ষ্য করে সেই একজন মানুষের সম্মানের দিকে লক্ষ্য করে পৃথিবী ভর সমস্ত কাপেররা পর্যন্ত সূর্যের আলো পাবে সমস্ত কাপেররা পর্যন্ত বৃষ্টি বৃষ্টির দ্বারা ভিজবে যতদিন পর্যন্ত সমস্ত কাফেররা জমিনের ফসল পাবে যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ এই পৃথিবীতে থাকবে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত আর এর বিপরীতে কাপেরদের আল্লাহর কাছে কোনো দাম নাই কোনো মর্যাদা নাই আল্লাহ তালা কোরআন করিমের মাঝে ইমানদারদেরকে বলতেছেন পালায় গুরুর কাতাকাল্লু বহুম ফিল বিলাদ দেখো এই পৃথিবীর মাঝে যারা আমাকে মানে না যারা আমার হুকুম অনুযায়ী চলে না এরা পৃথিবীর মসনত এদের দখলে পৃথিবীর কর্তৃত্ব এদের দখলে পৃথিবীর ধন সম্পদ এদের দখলে সমস্ত কিছু যদি তাদের দখলে চলে যায় ইমানদার তুমি মনে রাখবে যে তোমার কাছে ইমান আছে ইমানের দাম এই সমস্ত কিছুর চাইতে বেশি ইমানের দাম এই সব কিছুর চাইতে বেশি আর ইমান এই সমস্ত কিছুর চাইতে অধিক মর্যাদার অধিকারী অধিক সম্মানের অধিকার এখন আমার এই ভূমিকার আলোচনাটা আপনারা যদি খুব ভালো করে বুঝে থাকেন তাহলে সকলের মনেই একটা প্রশ্ন জাগবে এই প্রশ্নটা আমাদের সকলের মনেই আছে যে আল্লাহ তালার কাছে ইমানদার ব্যক্তিরা অনেক মর্যাদাবান অনেক সম্মান আল্লাহ তালা কোরআন মাঝে বলতেছেন যে যারা ইমানদার তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা ইমান আনছে আর যারা তাকুয়ার জীবনকে অবলম্বন করে তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া তারা সম্মানী তারা মর্যাদাবান তারা সম্মানী তারা মর্যাদাবান ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা আখেরাতের জীবনে তারা দুনিয়ার জীবনে মর্যাদাবান তারা আখেরাতের জীবনে মর্যাদাবান লা তাবদিল আলী কালিমাতিল্লাহ আল্লাহর এই কথার মাঝে কোনো পরিবর্তন নাই আল্লাহর এই কথার মাঝে কোনো পরিবর্তন নাই আল্লাহ যে কথা বলছেন এই কথার মাঝে কোনো পরিবর্তন নাই নাই আর আল্লাহর কথা হলো যারা তোমরা ইমানকে আনবা যারা তাকুয়ার জীবনকে অবলম্বন করবা তোমরা দুনিয়াতেও সম্মানী তোমরা আখেরাতেও সম্মানী এখন একটা প্রশ্ন যে আল্লাহর কোরআন বলতেছে ইমানদাররা মর্যাদাবান ইমানদাররা সম্মানী আল্লাহর কোরআন বলতেছে ইমানের চাইতে বড় দৌলত পৃথিবীতে কিছু নাই যারা ইমান আনবে তারাই পৃথিবীর সবচেয়ে মর্যাদার অধিকারী হবে আল্লাহর কোরআনের কথা তো সত্য বিশ্বাস করি কিন্তু চোখে যা দেখি পূর্ণ পৃথিবী ব্যাপী মুসলমানরা নির্যাতিত মুসলমানরা পৃথিবীর কুপুরি শক্তির নির্যাতনের শিকার মুসলমানরা আজকে এত বেশি নির্যাতিত আজকে পৃথিবীব্যাপী মুসলমানদের রক্ত এত সস্তা যে পৃথিবীর মাঝে আজকে পৃথিবীর কুপুরি শক্তি কাফেররা মুসলমানদেরকে হত্যা করে তারা উল্লাস করতেছে মুসলমানদের উপর বম্পিং করে তারা আনন্দ করতেছে নিজ দেশের জনগণের কাছ থেকে ভোট চাইতেছে যে আমাকে তোমরা ভোট দাও আমাকে তোমরা মসনদে বসাও আমাকে যদি তোমরা ভোট দিয়ে মসনদের মাঝে বসাও আমি অমুক মুসলিম রাষ্ট্রে বম্বিং করবো তোমরা আমাকে ভোট দাও ঠিক এইভাবে পৃথিবীর কুপুরি শক্তি মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে নির্দয়ে চালাচ্ছে নির্ভয়ে চালাচ্ছে আর পৃথিবী মুসলমানদের ইমানের তো এই অবস্থা একজন মুসলমানকে কাপেররা কচুকাটা করতেছে পৃথিবীব্যাপী শশ কোটি মুসলমান তারা নীরব দর্শক কেউ প্রতিবাদ পর্যন্ত করতেছে না ইমাম সাহেবরা মসজিদের দুয়ার মাঝে পর্যন্ত ওসামা বিন লাদেনের নাম পর্যন্ত রয়েছে মুসলমানরা কাফেররা মুসলমানকে মেরে চিৎকার করতেছে আনন্দ করতেছে হই হুল্লোর করতেছে কিন্তু মুসলমানরা তারা তাকে শহীদ বলতে পর্যন্ত রাজি না কেন প্রশ্ন একটা ইমান কি এত দুর্বল হয়ে গেল ইমান না সবচেয়ে মর্যাদার জিনিস আজকে ইমান এরকম লাঞ্ছনার জিনিস কেন হল এই প্রশ্ন আসছে এই প্রশ্নের জবাব আমাদেরকে বের করতে হবে এই প্রশ্নের জবাব কি দেখেন এই প্রশ্নের জবাবটা খুব সহজ এই প্রশ্নের জবাবটা খুব সহজ এই প্রশ্নের জবাবটা বুঝার আগে একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত হিসেবে একটা দৃষ্টান্তকে একটু বুঝার চেষ্টা করেন একটা এলাকায় একটা গাধা একটা বাঘের আকৃতি নিয়ে বাঘের চামড়া তার শরীরের মাঝে পরিধান করে একটা গাধা একটা এলাকায় প্রবেশ করবে তো সেই গাধা যখন সেই এলাকার মাঝে প্রবেশ করলো তো গাধার শরীরে যেহেতু বাঘের চামড়া এলাকার লোকজন এই বাঘের চামড়া দেখার সাথে সাথে এলাকার লোকজন দৌড়ানো শুরু করলো পালানো শুরু করলো কারণ বাকি তো আর কোনো কিছু দেখার সুযোগ নাই কারণ বাঘের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে নিঃসন্তানদেরকে রক্ষা করতে হবে পূর্ণ এলাকার সমস্ত লোক আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী সব দৌড় শুরু করলো যে বাঘ বাঘের হাত থেকে বাঁচো এলাকায় বাঘ ঢুকছে তো গাধা সে মহা খুশি গাধা সে মহা খুশি যে আমাকে দেখে আজকে বাঘের হাতে আমরা পড়ছি যে গাধা সবাই আমাকে মারে আজকে সবাই আমাকে দেখে ভয় পাইতেছে দৌড়াইতেছে তো গাধা চিন্তা করলো যে আরেকটা ধমক দেয় একটা ধমক দিলে লোকেরা আরো জোরে দৌড়াবে তো গাধা এতক্ষণ পর্যন্ত আওয়াজ করে নাই শুধু চামড়া পরিধান করে আসছিল এখন এই গাধা একটা চিৎকার দিল তার যে বিকট চিৎকার সেই চিৎকারটা গাধা দিল তো গাধা চিৎকার দেওয়ার সাথে সাথে মানুষ আমার পিছনের দিকে তাকাইল যে বাঘ এখানে দৌড়াইতেছি পিছনে গাধার আওয়াজ কেন তো তাকায় দেখলো আরে এটা তো বাঘ না এটা তো গাধা তো মানুষ এখন উল্টা এই গাধার পিছনে দৌড় শুরু করছে আর গাধা তো মানুষ দিকে আবার দৌড় গাধা দৌড়াইতেছে আর মানুষ পিছন দিক দিয়ে পিটাইতেছে তো গাধার দৌড় চলছে তো এখন বোঝার চেষ্টা করেন আজকে পৃথিবীব্যাপী আমরা যারা মুসলমান আমাদের মুসলমান আল্লাহ তারা আমাদেরকে যে কালেমা দিচ্ছিলেন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম যে কালেমা আমাদের কাছে রেখে গেছেন লাইলাহ মোহাম্মদুর রসুল্লাহ এই যে কালেমা মুসলমানদের কালেমা এই যে কালেমা মোহাম্মদুর রসুল্লাহর কালেমা এই যে মুসলমানদের কালেমা আল্লাহর দেওয়া কালেমা মুসলমানরা তো এই কালেমাকে মুখে জপে এই কালেমার জিকির মুসলমানরা ঠিক করে কিন্তু মুসলমানদের দিলের মাঝে এই কালেমার হাকি তো আজকে নাই দিলের মাঝে যেহেতু কালেমার হাকিকত নাই দিলের মাঝে যেহেতু কালেমার ইয়াকিন বসে নাই দিলের মাঝে যেহেতু কালেমার আস্থা বসে নাই মোহাম্মদুর রসুল্লাহ এইটা যেহেতু শুধু মুখে দিলের মাঝে নাই তাই মুসলমান যখন চিৎকার দেয় মুসলমানরা যখন নারায় তাকবির বলে কাফেররা মুসলমানদেরকে দৌড়ানো দেয় আর মুসলমানরা উল্টা দৌড়ায় পৃথিবী ব্যাপী আজকে মুসলমানদের দৌড় চলতেছে কেন কারণ একটাই মুসলমানরা আজকে তাদের কালেমার আদর্শ থেকে বিচ্ছিত এখন মুসলমানদের এই কালেমা মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমার দাবি কি এই কালেমা মুসলমানদের কাছে কি চায় এটা আজকে আমাদেরকে বুঝতে হবে দেখেন লাইলা মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমার মাঝে অংশ হইল দুইটা এর প্রথম অংশ হলো আর এই কালেমার দ্বিতীয় অংশ হলো মোহাম্মদুর রসুল আপনারা যদি আমার কথা বুঝে থাকেন আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন এই কালেমার মাঝে অংশ কয়টা দুইটা প্রথম অংশ হলো লাইলাহা ইল্লাল্লাহ আর এই কালেমার দ্বিতীয় অংশ হলো মোহাম্মদুর রসুল লাইলাহা ইল্লাল্লাহ কালেমার এই অংশের অর্থ হলো যে আমি একজন মুসলিম হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নাই এই কালেমাকে স্বীকার করার অর্থ হল আমি একজন মুসলিম হিসেবে বিশ্বাস করি মানুষের উপর মানুষের কোনো প্রভুক্ত নাই সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমাকে স্বীকার করার অর্থ হল যে একজন মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি রাজার উপর প্রজার কোনো প্রভুক্ত নেই প্রজার উপর রাজার কোনো প্রভুক্ত নেই আমিরের তার খাদেমের উপর কোনো দায়িত্ব কোনো কোনো প্রভুক্ত নেই বাবার তার সন্তানের উপর কোনো প্রভুক্ত নেই স্বামীর তার স্ত্রীর উপর কোনো প্রভুক্ত নেই কারো কারো উপর কোন প্রভুত্ব নেই সকলের প্রভু এক আল্লাহ রাজার প্রভু যে এক আল্লাহ প্রজার প্রভু সেই এক আল্লাহ স্বামীর প্রভু যে এক আল্লাহ স্ত্রীর প্রভু সেই এক আল্লাহ ধনির প্রভু যে এক আল্লাহ গরিব মানুষগুলোর প্রভু সেই এক আল্লাহ বড় ভাইয়ের প্রভু যে এক আল্লাহ ছোট ভাইয়ের প্রভু সেই এক আল্লাহ নেতার প্রভু যে এক আল্লাহ কর্মীর প্রভু সেই এক আল্লাহ সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ সমস্ত মানুষ এক আল্লাহর প্রভুক্তর উপর চলে আর কেউ কার প্রভুক্তকে মানে না সন্তান বাবার কথা মতো চলে না আল্লাহর কথা মতো চলে স্ত্রী স্বামীর কথা মতো চলে না আল্লাহর কথা মতো চলে স্বামী স্ত্রীকে নিজের কথা মতো চলতে বলে না আল্লাহর কথা অনুযায়ী চলতে বলে ঠিক এরকম ভাবে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জনগণের উপর কোন আইন চাপিয়ে দেয় না সমস্ত জনগণকে বলে আমি আল্লাহর কথা মতো চলি তোমরা আল্লাহর কথা মতো চলবে এমন একটা সমাজ ব্যবস্থা চায় মুসলমানদের কাছে যেই সমাজের প্রত্যেকটা মুসলমান ইমানের দাবিতে এমন ভাবে বলিয়ান প্রত্যেকটা মুসলমান এক আল্লাহকেই প্রভু হিসেবে মানে কোন রাজা কোন প্রধানমন্ত্রী কোন সমাজের কোন কর্তৃত্ববান ব্যক্তি এই সমাজের মাঝে নিজ প্রভুত্বকে কায়েম করে না এইটা হল আল্লাহ কালেমার দাবি সবাই আল্লাহকে প্রভু মানে আচ্ছা একটু ভাবেন একটু চিন্তা করেন যেই সমাজের সকলেই এক আল্লাহকে প্রভু হিসেবে মানে স্বামীও আল্লাহকে প্রভু হিসেবে মানে স্ত্রীও আল্লাহকে প্রভু হিসেবে মানে স্বামী স্ত্রীর উপর অন্যায় করে না স্ত্রীও স্বামীর উপর অন্যায় করে না বড় ভাই দ্বারা ছোট ভাই নির্যাতিত হয় না ভাই দ্বারা বোন নির্যাতিত হয় না সকলেই যেহেতু আল্লাহকে প্রভু মানে সবাই ভয় পায় যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে সেই সমাজের মাঝে অশান্তি সেই সমাজের মাঝে দুর্নীতি সেই সমাজের মাঝে মানুষের উপর মানুষের নির্যাতন কি থাকতে পারে পারে না আজকে সমাজের সবচাইতে বড় অভিশাপ যে সমাজে কিছু মানুষ তারা বাকি মানুষদের উপর প্রভুক্ত করতে চায় অথচ কালেমার দাবি হলো যে সমস্ত মানুষরা এক আল্লাহকে প্রভু হিসেবে মানে লাইলা হিল্লাল্লাহ কালেমা এটা হলো এমন একটা কালেমা যে একজন মুসলিমের পুরা জীবন এই কালেমার দ্বারা নিয়ন্ত্রিত হবে আপনারা যারা আজকের ডিজিটাল প্রযুক্তির ধারক বাহক ডিজিটাল প্রযুক্তির সাথে আজকে যারা পরিচিত তাদের জন্য একটা উদাহরণ একটা দৃষ্টান্ত খুব সহজ যে আমরা যারা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করি তো কম্পিউটারে বিভিন্ন ভাইরাস আইসে আক্রমণ করে ইন্টারনেটের মাঝে বিভিন্ন ভাইরাস ইন্টারনেট থেকে বিভিন্ন সিডি থেকে বিভিন্ন ভাইরাস আইসে কম্পিউটারকে অ্যাটাক করে এবং কম্পিউটারের ভিতরে যে সমস্ত ফাইলগুলো থাকে এই ফাইলগুলোকে ডিলেট করে দেয় নষ্ট করে দেয় মেমোরি কার্ডের মাঝেও ভাইরাস আসে এই ভাইরাস আইসে সবকিছু ধ্বংস করে দেয় তো আজকে বাংলাদেশে বহুল ব্যবহৃত এই ভাইরাস গুলোকে দূর করার জন্য আবার অ্যান্টিভাইরাস আসছে যে কম্পিউটারের মাঝে যদি অ্যান্টিভাইরাস এটাকে ইনস্টল করা থাকে তাহলে এই অ্যান্টিভাইরাস থাকলে ভাইরাস আক্রমণ করতে পারবে না ভাইরাস আক্রমণ করতে পারবে না এই ধরনের একটা বহুল প্রচলিত অ্যান্টিভাইরাস হল ক্যাসপারাক্স আপনারা এটার নাম শুনছেন না সব জায়গায় প্রচার ক্যাসপারাক্স এই এন্টি ভাইরাসটা এই আসছি এইটা যদি কম্পিউটারের মাঝে ইনস্টল দেওয়া হয় তাহলে এই কম্পিউটারটাকে পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এই এই সফটওয়্যারটা এই আসছি এই যে সফটওয়্যার এই সফটওয়্যারটা পুরা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে এখন কম্পিউটারের মাঝে আপনি একটা মেমোরি কার্ড ঢুকাবেন তো এই মেমোরি কার্ডটা কম্পিউটারের মাঝে ওপেন হওয়ার আগেই এই কেস পারাক্তি এই ভাইরাসটা তাকে দেখবে যে তার মাঝে কোনো সমস্যা আছে কিনা এটা দেখবে তারপরে এটাকে সে ওপেন করবে ঠিক এরকম ভাবে একজন মুসলিম সে যখন লাইলাহিল্লাহ এই কালেমাটাকে যখন একজন মুসলিম গ্রহণ করবে গ্রহণ করার সাথে সাথে এই কালেমা তার পুরা জীবনকে নিয়ন্ত্রণ করবে পুরা জীবনকে এই কালেমা নিয়ন্ত্রণ করবে সাহবা একরাম তারা যখন এই কালেমাকে গ্রহণ করতেন কালেমাকে গ্রহণ করার পর সাহাবা একরামদের পুরা জীবনকে এই কালেমা নিয়ন্ত্রণ করছেন এমন জীবন তারা গ্রহণ করছে সাহাবা একরাম তারা সন্তানের বাবা ছিলেন সাহাবা একরাম তারা স্বামী ছিলেন সাহাবা একরাম তাদের ব্যবসা বাণিজ্য ছিল সাহাবা একরাম তারা কৃষি কাজ করতেন দুনিয়ার জীবনে যে সমস্ত কাফের মাঝে আমরা ব্যস্ত সমস্ত কাফের মাঝে আল্লাহর নবীর সাহাবা একরাম শরিক ছিলেন আল্লাহর নবীর সাহাবা একরাম গুহার অধিবাসী ছিলেন না আল্লাহর নবী নিজেও সন্ন্যাসীর জীবনকে যাপন করেন নাই আল্লাহর নবীর জীবন কেমন ছিল সাহাবা একরাম হজরত আয়সার কাছে গেছেন মা আয়সা আল্লাহর নবীর মসজিদের জীবন তো আমরা দেখি আল্লাহ রসুল মসজিদে তো আমাদেরকে নিয়ে তালিম করেন আমাদেরকে দিন বুঝান দিনের চর্চা করান ঘরের মাঝে না জানি আল্লাহর নবী কি সমস্ত আবাদত বন্দী করেন হজরত আয়সার কাছে সাহাবা একরম আসছেন নিয়োগ করছেন আল্লাহর নবী ঘরে এসে যে সমস্ত আবাদত বন্দী গুলোকে করেন আজকে আমরা মা আয়সার কাছে শুনবো আর আমরা সেই আবাদত বন্দী আমরা করব এই নিয়তের সাথে সাহাবা একরামের একটা প্রতিনিধি দল হজরত আয়সার কাছে আসলেন আসার পর হজরত আয়সাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী যখন ঘরে আসেন কি করেন হজরত আয়সারতি আল্লাহ উত্তর দিলেন ঘরের কাজে সহযোগিতা করেন সুবাহান আল্লাহর নবী যখন ঘরে আসেন ঘরে এসে কি করেন ঘরের কাজে সহযোগিতা করেন আল্লাহর নবী যখন ঘরে আসেন সারা দিনের মেহনতের পর সারা দিনের মেহনতের পর আল্লাহর নবী যখন ঘরে আসেন ঘরে আসার পর আল্লাহর নবী ঘরে বিশ্রাম নেন না নিজ স্ত্রীর সাথে কাজের মাঝে সহযোগিতা করেন এই ছিল আল্লাহর নবীর জীবন এই ছিল রসুল্লাহ এই ছিল রসুল্লাহর জীবন রসুল্লাহর জীবন তো পূর্ণ মানবিক জীবন ছিল আল্লাহ তালা এই জন্যই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবনটাকে আমাদের সামনে রেখে বলতেছেন লাকাদ হাসানা কানা আল্লাহ তালা বলতেছেন হে মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের উপর অগণিত নিয়ামতকে আমি বর্ষণ করেছি আমার হুকুম মতো চলো আর আমার হুকুমটা কি আমার হুকুমটাকে বুঝার জন্য মোহাম্মদুর রসুল্লাহকে দেখো মোহাম্মদুর রসুল্লাহকে দেখে দেখে নিজ জীবনকে তৈরি করো আল্লাহ বলতেছে দেখো মোহাম্মদুর রসুল্লাহ স্বামী হিসেবে কেমন ছিল মোহাম্মদুর রসুল্লাহ বাবা হিসেবে কেমন ছিল মোহাম্মদুর রসুল্লাহ নেতা হিসেবে কেমন ছিল মোহাম্মদুর রসুল্লাহ মসজিদে যে কি কি কাজ করতেন মোহাম্মদুর রসুল্লাহ ঘরে এসে কি কি কাজ করতেন মোহাম্মদুর রসুল্লাহর পুরা জীবনটাকে নিয়ে চর্চা করো আর সেই জীবনটাকে তোমরা নিজেদের মাঝে বাস্তবায়ন করো সে জীবনটাকে ইনস্টল করো নিজের মাঝে পুরো জীবন মোহাম্মদুর রসুল্লাহর জীবন নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন পূর্ণভাবে মোহাম্মদুর রসুল্লাহর তরিকার উপর আসতে হবে যে লাহ কালিমাকে স্বীকার করছে এই দেখেন লাইলাহ এই কালেমার প্রথম অংশ হল লাইলাহ যে আমি আল্লাহর হুকুম মতো চলি আমি আর অন্য কারো হুকুম মতো চলি না আমি বাবাকে সম্মান করি আল্লাহর হুকুম মতো বাবাকে সম্মান করি আমি মার সেবা করি আল্লাহর হুকুম তাই মার সেবা করি আমি সন্তানকে আদর করি আল্লাহর হুকুম তাই সন্তানকে আদর করি আমি স্ত্রীকে ভালোবাসি আল্লাহর হুকুম তাই স্ত্রীকে ভালোবাসি আমি সমাজের প্রত্যেকটা মানুষদের সাথে হাসি মুখে কথা বলি আল্লাহর হুকুম তাই সমাজের প্রত্যেকটা মানুষদের সাথে আমি হাসি মুখে কথা বলি আল্লাহর হুকুম যদি হয় তরবারি নাও আল্লাহর হুকুম আসার সাথে সাথে আমার হাতে তরবারি দেখা যাবে একজন মুসলিম তার জীবন তো আল্লাহর হুকুমের উপর তার জীবন আল্লাহর হুকুমের বাইরে স্ত্রীর সাথে কোনো ভালোবাসা নাই আল্লাহর হুকুমের বাইরে সন্তানের সাথে কোনো মায়া মমতা নাই আল্লাহর হুকুমের বাইরে বাবার প্রতি কোনো শ্রদ্ধা নাই আল্লাহর হুকুমের বাইরে মায়ের সাথে কোনো সেবার আচরণ নাই কারণ আল্লাহর হুকুম সবার আগে একজন মমিনের কাছে সবচাইতে বড় কর্তব্য হলো ইমান আল্লাহ তালের দাসত্ব এটা হলো সবার আগে আল্লাহ তালার ফয়সালা হলো এই মানুষদের জন্য চূড়ান্ত ফয়সালা আল্লাহর ফয়সালা কি আল্লাহ বলতেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া কথা মানতে হবে শুধু আল্লাহর কার কথা মানতে হবে ভাই শুধু আল্লাহর কথা মানতে হবে আল্লাহর কথার সাথে বাবার কথা মিলে বাবার কথাকে স্যালুট মানব আল্লাহর কথার সাথে মিলতেছে না তো বাবাকে বলতে হবে যে আব্বাজি আপনার এই কথা আমি মানতে পারতেছি না আদবের সাথে আল্লাহ কোরআন বাবার সাথে অন্যায় করতে বলে না কিন্তু বলে দেয় ও দুনিয়া যতদিন পর্যন্ত বাবা বাবা যতদিন পর্যন্ত বাবা বাবা বাবা জীবিত বাবা যদি কাফেরও হয় আর তুমি যদি মুসলমান হও বাবার কোন আচরণে উফ পর্যন্ত বলার অধিকার তোমার নাই বাবার কোন আচরণে উফ বলবা না উফ ইস এই শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারবে না কোরআন করিমের মাঝে প্রত্যেকটা মুসলিমকে কোরআন এই হুকুম দিতেছে প্রত্যেকটা মুসলিমকে কোরআন এই হুকুম দিতেছে উফ পর্যন্ত বলবে না নিষেধ বলা যাবে না উফ পর্যন্ত বলা যাবে না কিন্তু এটা হলো মানবতা এটা কোরআনের হুকুম যে বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না কিন্তু হুকুম কার মানতে হবে ভাই আল্লাহর হুকুম আল্লাহর মানতে হবে আল্লাহর হুকুম যখন আসছে আল্লাহর হুকুমের বাইরে আর কোনো কিছু করা যাবে না আজকে দেখেন আমাদের সমাজের মাঝে সবচাইতে বড় যে রূপ সে রূপটা হলো বেইমানের রূপ সবচেয়ে বড় রূপ বেইমানের রোগ এটা সবচেয়ে বড় রোগ এই রোগ থেকে আমাদেরকে বাঁচতে হবে দেখেন পৃথিবীর মাঝে বিভিন্ন রোগ আছে কিছু রোগ এমন আছে যে রোগগুলো হওয়ার পর আজকের চিকিৎসা বিজ্ঞান বলে যে এই রোগের কোনো ঔষধ নাই কোনো ঔষধ নাই এই ধরনের কিছু রোগ আছে না আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন বিভিন্ন ব্যানারের মাঝে এই বিষয়টা আজকে খুব প্রচার করা হইতেছে পূর্ণ পৃথিবীব্যাপী যে একটা রোগ এটা হলো এমন একটা রোগ এই রোগটা যদি পৃথিবীর কোনো মানুষদেরকে আক্রান্ত করে ফেলে তাহলে সেই মানুষটার বাঁচার আর কোনো উপায় নাই তাই এই রোগটা যেন কোনো মানুষের না হয় এই জন্য আজকে পূর্ণ পৃথিবীব্যাপী প্রচার প্রচারণা চালানো হইতেছে কোটি কোটি ডলার শুধু এই জন্য খরচ করা হইতেছে মানুষদেরকে শুধু জানানোর জন্য যে এই রোগের ব্যাপারে সচেতন হও এই রোগ হয়ে গেলে কিন্তু এটা মরণ বিধি বাঁচার আর কোনো উপায় নেই বাঁচতে হলে জানতে হবে আপনারা এই ধরনের ইয়া পড়েন না বাঁচতে হলে জানতে হবে তারপর কি এইড কি এটা বিভিন্ন জায়গায় আছে না বিভিন্ন মুড়ে মুড়ে ঢাকা শহরে গেলে বেশি দেখা যায় বিভিন্ন মুড়ে মুড়ে লেখা বাঁচতে হলে জানতে হবে এইট বাঁচতে হলে জানতে হবে এইট বিভিন্ন জায়গায় লেখা কেন এইটার পিছনে হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করা হইতেছে শুধু এই প্রচারটার জন্য কেন কারণ আজকের চিকিৎসা বিজ্ঞান নিশ্চিত ভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কোন মানুষের মাঝে যদি এইডসের এই বেধিটা এইচ আইভি ভাইরাস এই ভাইরাসে যদি কোনো একটা মানুষ আক্রান্ত হয়ে যায় তাহলে তার আর বাঁচার কোনো উপায় নাই তাই বাঁচার জন্য এই ভাইরাস থেকে বাঁচতে হবে জানতে হবে এইডস কি এটা জানতে হবে আচ্ছা বলেন একজন মানুষ এইডস কে এটা জানলো সে কত বছর বাঁচবে ছয়শো বছর বাঁচবে এক হাজার বছর বাঁচবে দুইশো বছর একশো বছর একজন মানুষ খুব জানে যে এইডস কাকে বলে কিভাবে এইডস হয় একজন মানুষ এই বিষয়গুলো খুব জানে তাহলে এই সমস্ত কিছু জানার দ্বারা সে কি একশো বছর বাঁচবে সে হয়তোবা আশি বছর বাঁচত এইডসটা হয়ে যাওয়ার কারণে ষাট বছরে মরে যাবে হয়তো বিশ বছর অতিরিক্ত বাঁচত এর চাইতে বেশি তো কিছু না হায়াত যতদিন ততদিন এই মুরব্বী হলো সোজা কথা কই তাহলে দেখেন পৃথিবীর জিন্দিগিতে পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর বাঁচার জন্য যদি জানতে হয় এইডস কি এটা যদি জানতে হয় তাহলে আখেরাতের জীবন তো অনন্ত অসীম জীবন সে আখেরাতের অনন্ত অসীম জিন্দিগিতে খুদার জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমান কি এটা জানার প্রয়োজনীয়তা আছে না নাই ইমান আজকে সে ইমানটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি ইমানটা কি ইমানটা কি এটা জানার খুব বেশি প্রয়োজন শুধু জানার প্রয়োজন না ইমানের দাওয়াতের প্রয়োজন ইমানের দাওয়াতের প্রয়োজন আজকে পৃথিবী ব্যাপী পৃথিবীর ক্ষুদাগ্রহী শক্তি তারা শয়তানের দাওয়াত পৃথিবী ব্যাপী চালাইতেছে আজকে চব্বিশ ঘন্টা টিভি চ্যানেলগুলোর দ্বারা গান বাজনা অশ্লীল নৃত্য ইত্যাদির ছড়াছড়ি চলতেছে এই অশ্লীল নৃত্য আর গান বাজনায় আমাদের পূর্ণ যুবক সম্প্রদায় আজকে আক্রান্ত আজকে আমরা বাংলাদেশ এমন একটা দেশের মাঝে বসবাস করি যে দেশের অধিকাংশ মানুষ গরিব মানুষ বাংলাদেশে এত গরিব এত গরিব আপনাদের চাঁদপুর অঞ্চলের অবস্থা জানি না কিন্তু আমাদের কাছে খবর আসে ঠাকুরগাঁও পঞ্চগড় ইত্যাদি এলাকাগুলোর মানুষদের এত করুণ অবস্থা যে সেই সমস্ত অঞ্চলগুলোর মাঝে খ্রিস্টান মিশনারিদের দাওয়াতে হাজার হাজার হাজার হাজার না ঘরের পর ঘর মুসলমানরা শুধু টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাবে কিছুদিন আগে সংবাদ আসলো সংবাদ আসলো ঠাকুরগাঁও দুইশো ঘর দুইশো ঘর খ্রিস্টান হয়ে গেছে দুইশো ঘর এত দরিদ্র একটা দেশে আমরা বসবাস করি এই মানুষগুলো আজকে শুধু টাকার জন্য খ্রিস্টান হয়ে যাইতেছে এই বাংলাদেশের অবস্থা এখন হলো এরকম এই দেশে ঢাকা শহরে গানের কনসার্ট হয় ইন্ডিয়া থেকে গায়ক গায়িকাদেরকে আনা হয় পুরা স্টেডিয়াম ভর্তি মানুষে লুকে লুকারণ্য থাকে এক একটা টিকেটের দাম হয় পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দুই ঘন্টা তিন ঘন্টা শুধুমাত্র গান বাজনা আর অশ্লীল নৃত্য আর লেপটা নাচ দেখার জন্য ঢাকা শহরের কোটিপতি মানুষগুলো যারা টাকাকে খরচ করার জায়গা খুঁজে পায় না তিন ঘন্টার জন্য ওই জায়গায় পঞ্চাশ হাজার টাকা কোটি কোটি টাকা আজকে নষ্ট করতেছে কোটি কোটি টাকা আজকে নষ্ট করতে আর এর দ্বারা হচ্ছে কি আমাদের যুবক সম্প্রদায় তারা তাদের পবিত্র চরিত্রকে নষ্ট করে ফেলতেছে আমাদের তরুণী সম্প্রদায় তারা তাদের সতীত্বকে নষ্ট করে ফেলতেছে আজকে বড় আক্ষেপের ব্যাপার আজকে মুসলমানদের সন্তানরা নাচতেছে যারা নাচ দেখতেছে তারাও হলো মুসলমান দাদা বুড়ো দাদা নাতির নাচ দেখতেছে ভাতিজা ভাগিনী এদের নাক দেখতেছে একটা মুসলমান দেশে মুসলমানের জন্য এর চাইতে বড় লজ্জার আর কি ব্যাপার হইতে পারে বাবা নিজে তার মেয়েটাকে তার যুবতী মেয়েটাকে নিয়ে যেতেছে নাচ শিখানোর জন্য বাবা নিজে তাকে তাকায়া নিজের যুবতী মেয়ের নাচ দেখতেছে আর বাবা তার অনুভূতি ব্যক্ত করতেছে আমি এক গর্বিত বাবা কারণ আমার সন্তান সে সুন্দরভাবে নাচতে পারে মুসলমান দেশ মুসলমান দেশ খুব আফসোসের ব্যাপার খুব আক্ষেপের ব্যাপার এটা বয়ান করার ব্যাপার না এটা দুঃখের ব্যাপার মুসলমানদের চিৎকার করে কাঁদার ব্যাপার মুসলমানের সন্তান আজকে পঁচানব্বই জন নামাজ পড়ে না মসজিদে আসে আসে না মুসলমানদের সন্তান মসজিদে আসে না মুসলমান দাদা নাতিকে মসজিদে নিয়ে আসে না মুসলমান বাবা সন্তানকে মসজিদে নিয়ে আসে না মুসলমানের সন্তান জানে না তার নবীকে মুসলমানের সন্তান জানে না চাহাবা একরাম কারা মুসলমানের সন্তান জানে না আল্লাহ কি মুসলমানের সন্তান জানে না কালেমা কি মুসলমানের সন্তান জানে না ইমান কি অথচ এই মুসলমানের সন্তান খুব অল্প বয়সে মুসলমানের শিশু বাচ্চারা এরা দেশ বিদেশের নাম করা ফুটবলার দেশ বিদেশের নাম করা ক্রিকেটার দেশ বিদেশের নাম করা গায়ক গায়িকা দেশ বিদেশের নাম করা গায়ক গায়িকা এদের নামগুলো আসছে কুচি শিশু নিষ্পাপ শিশুদের মুখস্থ কিন্তু সেই শিশু রসুল্লাহর নাম জানে না সেই শিশু চার খলিফার নাম জানে না সেই শিশু আউলিয়া একরামদের নাম জানে না নবীদের নাম জানে না সেই শিশুটা কালেমা জানে না সেই শিশু শিশুটা চোরায় ফাতেহা জানে না সেই শিশুটা চোরায় এক লাখ জানে না কিচ্ছু জানে না মুসলমান দেশ যে দেশের নিরানব্বই ভাগ মানুষ নব্বই ভাগ মানুষ মুসলমান সেই মুসলমান দেশে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক না কিন্তু মুসলমান দেশের স্কুল কলেজগুলোতে নাচ এবং নৃত্য আজকে বাধ্যতামূলক এর চাইতে বড় আফসোস আমরা একটু আগায় আগায় বসি পিছনে জায়গা হচ্ছে না জিকিরের সাথে আমরা আগাই কালেমার জিকির করি এই যে কালেমা বলে মুসলমান জোর নাই জোর দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুসলমানদের সন্তান বড় আক্ষেপের ব্যাপার আজকে মুসলমানদের সন্তানের সামনে মদিনার আদর্শ নাই আজকে মুসলমানের সন্তান হলিউড ডালিউড আর বলিউডের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের পাগল আজকে মুসলমানের সন্তান নবী মোহাম্মদুর রসুল্লাহর জন্য পাগল না মুসলমানের সন্তান মা আয়সার নামের উপর পাগল না মুসলমানের সন্তান হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহুর আদর্শকে গ্রহণ করতে রাজি না মুসলমানের সন্তান মুসলমান যুবকরা নবীর আদর্শকে গ্রহণ করতে রাজি না মুসলমান যুবকদের প্রশ্ন নবীর আদর্শকে যদি গ্রহণ করি আমাদের যৌবন যৌবনের আনন্দটা শেষ হয়ে যাবে মুসলমান ব্যবসায়ীরা নবী মোহাম্মদুর রসুল্লাহ আদর্শকে গ্রহণ করতে রাজি না যে ব্যবসার মাঝে লাভ হবে না ব্যবসার মাঝে লস হয়ে যাবে মুসলমান মুসলমান চাকুরিজীবীরা মোহাম্মদুর রসুল্লাহ আদর্শকে গ্রহণ করতে রাজি না ঘরে নাকি বউ পোলাপান এদের সন্তুষ্ট করে ঘর করা যাবে না এই হলো মুসলমানদের সন্তানদের অবস্থা অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি তার জীবন কেমন ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি উম্মতের প্রতি তার দরদ কেমন ছিল এক একজন উম্মতকে যার নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতি করার জন্য কি প্রচেষ্টার জীবন ছিল মোহাম্মদুর রসুল্লাহর জীবন আজকে মুসলমানরা সে জীবন সম্পর্কে জানে না মুসলমানের সন্তান রবীন্দ্রনাথের জীবনী পড়ে মুসলমানের সন্তান আজকে বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে চায় মুসলমানদের সন্তান আজকে জিয়াউর রহমানের আদর্শের উপর বিশ্বাসী কিন্তু কিন্তু মুসলমানের সন্তান কিন্তু আক্ষেপের ব্যাপার মুসলমানদের সন্তান নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শের জন্য জীবন দিতে তৈরি মুসলমানের সন্তান তোমার বাবা মুসলমান তোমার দাদা মুসলমান তুমি নিজে মুসলমান নিজে বলো যে আমার কালেমা লাইলা হাইল্লাল্লাহ যেই মুখে লাইলা হাইল্লাল্লাহ বলো সেই মুখে মোহাম্মদ রসুল্লাহর আদর্শকে বাদ দিয়ে অন্য আদর্শের নাম তুমি কিভাবে উচ্চারণ করো আছে মুসলমানদের আদর্শ এক আদর্শ মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ কোন মুসলমানের সন্তান তার আদর্শ জিয়াউর রহমানের আদর্শ হইতে পারে না কোন মুসলমানের সন্তান তার আদর্শ মুজিববাদী আদর্শ হইতে পারে না মুসলমানদের সন্তান তাদের আদর্শ এক আদর্শ আর সেই আদর্শ হল মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানদের কালেমা এক কালেমা লাইলাহা ইল্লা দেখেন আজকের আমাদের মুসলমানদের অবস্থা পৃথিবী ব্যাপী আমরা যে আজকে আক্রান্ত এর সবচেয়ে বড় কারণ কালেমার আদর্শ থেকে আমরা বিচ্যুত আমরা আজকে আফসুস করি যে আল্লাহ তালা কেন মুসলমানদেরকে বিজয় দেয় না আল্লাহ তালা আমরা মুসলমান আমাদের দিকে আল্লাহ তালা কেন তাকায় না আল্লাহ তালার এই কাফের গুলোর এই পছন্দ হইল মুসলমান সৎভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই ব্যবসার মাঝে কেন লস হয় মুসলমান সৎভাবে চাকরি করতে চাই চাকরির মাঝে উন্নতি অগ্রগতি নাই মুসলমানদের সন্তানরা আজকে এইভাবে আফসুসের মাঝে একটা হতাশার মাঝে আজকে নিমজ্জিত তাই একটা সময় নামাজ পড়তো ধীরে ধীরে নামাজও ছেড়ে দেয় যে না নামাজ পড়ে লাভ নাই ব্যবসা করতে হইব চাকরি করতে হইব নামাজ পড়ে পেটের মাঝে ভাত আসবে না মুসলমানদের সন্তানরা এই সমস্ত কথার দ্বারা একে একে বেইমানিকে গ্রহণ করতেছে ইমানকে বিক্রি করে দিতেছে উচিত ছিল আরো আল্লাহর দিকে ধাবিত হওয়া কিন্তু আল্লাহর পথ থেকে ছেড়ে ছেড়ে দিতে দেখেন মুসলমানদের আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ এই ওয়াদা মুসলমানদেরকে দিতেন যে তোমরা ইমান আনো নেক কাজ করো আল্লাহ তারা তোমাদেরকে জমিনের মাঝে প্রতিষ্ঠিত করবেন জমিনের মাসনাদ আল্লাহ তারা তোমাদেরকে দিবেন আল্লাহর পছন্দনীয় দিন আল্লাহ তারা তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দিবেন তোমাদের সংকটের দিনগুলোকে আল্লাহ তালা শান্তি নিরাপত্তার দিনগুলোর দ্বারা বদলায় দিবেন আল্লাহ তালা কোরআন কারিমের মাঝে ওয়াদা দিচ্ছেন আল্লাহ তারা তোমাদের সাথে ওয়াদা করতেছেন আল্লাহ দিন হাত হে মুসলমান তোমরা যারা ইমান আনবা তোমরা যারা সৎকর্মের উপর জীবনকে যাপন করবা তোমাদের এই সমস্ত মুসলমানদের সাথে আমার ওয়াদা ফিল আরদ জমিনের মাঝে আমি তোমাদেরকে কর্তৃত্ব দিব জমিনের মাঝে তোমাদেরকে আমি খেলাফত দান করব ওয়ালাই মাক্কিনান্নালাহুম দীনাহুমুল্লাযী তাদালাহুম আল্লাহর পছন্দনীয় দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দিবেন ওয়ালাই বাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা আল্লাহ তাআলা তোমাদের এই ভয়ের দিনগুলোকে শান্তি এবং নিরাপত্তার দিনের দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা এই ওয়াদা আমাদের সাথে করতেন এই ওয়াদা মুসার সাথে না এই ওয়াদা শুধু ইব্রাহিমের সাথে না আল্লাহ তালা যারা নেক আমল করবে যারা ইমান আনবে সকলের সাথে আল্লাহর এই ওয়াদা সকলের সাথে আল্লাহর এই আল্লাহ তালা হজরত মুসা দুর্বল ছিলেন আল্লাহ তালা হজরত মুসাকে জয়ী করতেন শয়তান ফেরাউন প্রতাপশালী ছিল ফেরাউনের রাজত্ব তো এমন রাজত্ব ছিল যে ফেরাউন অসহায় বনি ইসরাইলের নব্বই হাজার নব জাতককে শিশু বাচ্চাকে নিষ্পাপ শিশুদেরকে ফেরাউন হত্যা করছে কিন্তু ফেরাউনের রাষ্ট্রে ফেরাউনের এই অন্যায়ের প্রতিবাদ করার মতো কেউ ছিল না সেই প্রতাপশালী বাচ্চা ফেরাউন আল্লাহ তালা ফেরাউনকে নীল নদের মাঝে নিমজ্জিত করে আল্লাহ তালা তাকে হত্যা করছেন আল্লাহ তালার শক্তি দেখো আল্লাহ তালা ফেরাউনকে ধ্বংস করে দিচ্ছেন দুর্বল মুসাকে আল্লাহ তালা খেলাফত দান করছেন আল্লাহ তালা তো সেই আল্লাহ যিনি হজরত ইব্রাহিম ইসালাম দুর্বল একজন মানুষ আল্লাহ তাকে বিজয়ী করছেন আল্লাহ তাকে বিজয়ী করতেন নম্রদের মতো ক্ষমতাধর বাদশাকে আল্লাহ তারা ধ্বংস করে দিতেন আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ আজ জাতির মতো শক্তিধর জাতিকে ধ্বংস করে দিতেন সামুদ জাতির মতো শক্তিধর জাতিকে তিনি ধ্বংস করে দিতেন ওমে লুতের মতো শক্তিধর জাতিকে তিনি ধ্বংস করে দিতেন আল্লাহ তারা বিজয়ী করতেন হজরতে মুসাকে বিজয়ী করতেন আল্লাহ তারা বিজয়ী করতেন হজরত ইব্রাহিমকে বিজয়ী করতেন আল্লাহ তারা বিজয়ী করতেন মোহাম্মদুর রসুল্লাহকে বিজয়ী করতেন যেই মোহাম্মদুর রসুল্লাহ মক্কার কাফেররা এত বলিয়ান ছিল এত শক্তিশালী ছিল মোহাম্মদুর রসুল্লাহ তার উপর কি নিশ্চয় নির্যাতন মক্কার কাফেররা চালাইছে ইমানের দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছাতে মোহাম্মদুর রসুল্লাহর জীবনটা কেমন জীবন ছিল তায়েফের ময়দানে যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ মানুষদের কাছে গেলেন সাকিব গুত্রের কাছে গেলেন কালিমার দাওয়াত নিয়ে গেলেন লাই এই কালিমার দাওয়াত তাদেরকে দিলেন যে তোমরা এই কালিমাকে গ্রহণ করো তোমাদের জীবন সুন্দর হবে তোমাদের রাষ্ট্র সুন্দর হবে কেউ কারো দ্বারা নির্যাতিত হবে না কেউ কাউকে মারবে না কেউ কারো সম্পদকে আত্মসাত করবে না সবাই যখন আল্লাহ বিশ্বাসী হবে সবাই সবার অধিকারের দিকে লক্ষ্য রাখবে সবাই সবাইকে ভালোবাসবে কেউ কারো উপর অন্যায় করবে হবে না এই কালেমার পয়গাম নিয়ে আমি তোমাদের কাছে এসেছি মোহাম্মদুর রসুল্লাহ যখন তাই পেরেছে এই সমস্ত লোকদের কাছে এই দাওয়াত নিয়ে তিনি গেলেন তায়েফের নেতৃস্থানীয় সাকিব গুত্র সত্যের এই দাওয়াতকে বুঝার পর শুধুমাত্র নিজ নেতৃত্বটাকে শুধুমাত্র ধরে রাখার জন্য নেতৃত্বটাকে শুধুমাত্র কবজা ভূত রাখার জন্য মক্কার সাকিব গুত্রের লোকেরা মোহাম্মদ রসুল্লাহর উপর নির্যাতন চালাইল কেমন নির্যাতন চালাইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম তাইফের সেই সাকিব গোত্রের লোকদের কাছে সম্পদের জন্য যান নাই মসনদের জন্য যান নাই তিনি তাদের কাছে ক্ষমতার ভাগাভাগির জন্য যান নাই তিনি তাদের কাছে মায়ের বাড়ির সম্পত্তি আদায় করার জন্য যান নাই মোহাম্মদুর রসুল্লাহ তাইফের অধিবাসীদের কাছে তো গিয়েছিলেন কালেমার দাওয়াত নিয়ে লাইলা লাইলাহ এই কালেমাটাকে তোমরা গ্রহণ করো শান্তিময় জীবনকে তোমরা গ্রহণ করো দুনিয়ার জীবন শান্তির হবে আখের আখেরাতের জীবন শান্তির হবে তোমাদের ঠিকানা জান্নাত হবে মোহাম্মদুর রসুল্লাহ এই পয়গাম যখন তাইফের সাকিব গুত্রের লোকদের কাছে উপস্থাপন করলেন সাকিব গুত্রের লোকেরা শুধুমাত্র নিজ কর্তৃত্বটাকে ধরে রাখার জন্য মোহাম্মদুর রসুল্লাহর উপর নির্যাতন শুরু করলো তাইফদের দুষ্ট যুবকদেরকে টাইপের পাঁচেক যুবকদেরকে পাপিষ্ট যুবকদেরকে মোহাম্মদুর রসুল্লাহর পিছনে লালায়া দিল মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে তারা বিদ্রুপের আসর জমাইল মোহাম্মদুর রসুল্লাহর উপর পাথর নিক্ষেপ করতেছিল একটা বড় পাথর এমন ভাবে মোহাম্মদুর রসুল্লাহর মাথার উপর নিক্ষেপ করলো নিক্ষেপ হওয়ার সাথে সাথে মোহাম্মদুর রসুল্লাহর মাথাটা ফেটে গেল মাথা থেকে রক্ত প্রবাহিত হতে থাকলো মোহাম্মদুর রসুল্লাহ নিষ্পাপ নবী তিনি রাস্তার মাঝে শুয়ে পড়ছেন পায়ের মাঝে চলার শক্তি নাই পূর্ণ শরীরটা জর্জরিত আঘাতে জর্জরিত পূর্ণ শরীর থেকে রক্ত ঝরতেছে অসহায় মানুষটা যখন রাস্তার মাঝে শুয়ে পড়ছে পাপিষ্টরা তো এত পাপিষ্ট ছিল রাস্তার মাঝে আহত নবীকে তারা শুয়েও থাকতে দেন নাই দুই হাত ধরে তাকে চলতে বাধ্য করছে দুইটা হাত ধরে তাকে আবার দাঁড় করাইয়া দিতে তোমার শোয়ার অধিকার নাই ফের রাস্তার মাঝেও তুমি সইতে পারবা না তুমি যাও চলো আবার সেই শরীর নিয়ে তিনি দাঁড়াইছেন পায়ের মাঝে চলার শক্তি নাই কিন্তু তাকে চলতে হয়েছে তাই সাহেবের সেই দুষ্ট পাপিষ্ট যুবকরা সেই আহত অবস্থায় তার উপর পাথর মারতেই থাকছে পাথর মারতেই থাকছে কেন তার উপর এই নির্যাতন তিনি তো কোনো টাকার জন্য যান নাই কোনো মস্তদের জন্য যান নাই কোনো ক্ষমতার জন্য যান নাই ইমানের জন্য গেছেন তাদের শুধুমাত্র তাদের কাছে জান্নাতের পয়গামটা পৌঁছানোর জন্য গেছেন আর বলছেন যে তোমরা জান্নাতি হয়ে যাও জাহান নাম থেকে বাঁচো মোহাম্মদুর রসুল্লার উপর টাইপের এই দুষ্ট যুবকরা এমন নির্যাতন করলো এমন নির্যাতন করলো এমন নির্যাতন করলো আল্লাহর আরসের ফেরেস্তার আল্লাহর কাছে আবদার জানালো হে আরসের অধিপতি প্রভু তোমার হাবিবের উপর জমিনের মাঝে কি নিশ্চুর নির্যাতন চলতেছে তুমি নির্যাতনের একটা প্রতিকার করো আল্লাহ তালার আরসের ফেরেস্তাদের আহ্বান আরসের ফেরেস্তাদের প্রার্থনার মুখে আল্লাহ তালা দুইজন ফেরেস্তাকে মোহাম্মদুর রসুল্লাহর কাছে পাঠাইয়া দিলেন মোহাম্মদুর রসুল্লাহর কাছে ফেরেস্তা চলে আসলো আনা মারাকুল জিবাল পাহাড়ের ফেরেস্তা চলে আসলো এসে মোহাম্মদুর রসুল্লার কাছে পরিচয় দিল হে খোদার পেয়ারা হাবিব আমি পাহাড়ের ফেরেস্তা আল্লাহ তালা আমাকে পাঠাইছেন আপনার মন অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আপনি যদি আমাকে হুকুম দেন আপনি যদি আমাকে অনুমতি দেন তাই ফির দুই পাশের পাহাড়গুলোকে চাপা দিয়ে তাইফের এই লোকগুলোকে আমি নিষ্পেষিত করে দিব মোহাম্মদুর রসুল্লাহ সেই আহত শরীর নিয়ে সেই ব্যথিত মন নিয়ে মোহাম্মদুর রসুল্লাহর যখন করুণ অবস্থা করুন নির্যাতনের শিকার মোহাম্মদুর রসুল্লাহ দেখো মোহাম্মদুর রসুল্লাহর মানবতা কেমন ছিল মোহাম্মদুর রসুল্লাহর দয়া কেমন ছিল সেই অবস্থার মাঝে মোহাম্মদুর রসুল্লাহ সেই ফেরেস্তার জবান থেকে যখন শুনল ফেরেস্তা বলল আপনি অনুমতি দেন আমি তাদেরকে ধ্বংস করে দেই সাথে সাথে মোহাম্মদুর রসুল্লাহ কেঁপে উঠলেন কেঁপে উঠলেন দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন থামো থামো তুমি থেমে যাও এরা বুঝে নাই ফের এই সমস্ত লোকগুলো বুঝে নাই তাই তারা আমার উপর পাথর বর্ষণ করছে আমি তো আল্লাহর কাছে আশাবাদী এই মানুষগুলোর সন্তানরা একদিন কালেমা পড়বে মোহাম্মদুর রসুল্লার ঘরের মাঝে চাল নাই মোহাম্মদুর রসুল্লার ঘরের মাঝে খাবার নাই মোহাম্মদুর রসুল্লাহ কারো কাছে বলেন নাই যে আমার ঘরের মাঝে চাউল নাই আমার ঘরের মাঝে খাবার নাই মোহাম্মদুর রসুল্লাহ কষ্টের জীবনকে গ্রহণ করতেন মোহাম্মদুর রসুল্লাহর জীবন কেমন জীবন ছিল একদিন মোহাম্মদুর রসুল্লাহ খোদার পেয়ার হাবিব প্রিয় নবী তিনি ইমামতির মসমুদে দাঁড়ায় গেছেন হজরত বেলাল তিনি একামত দিয়ে দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আকবর বলবেন ঠিক সেই মুহূর্তের মাঝে মোহাম্মদুর রসুল্লাহ সাহাবা একরামদেরকে দাঁড় করিয়ে ঘরের মাঝে চলে গেলেন কিছুক্ষণ পর ঘর থেকে আবার আসলেন মোহাম্মদুর রসুল্লাহ নামাজ পড়াইলেন সাহাবা একরাম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল একামত হওয়ার পর আপনি ঘরে চলে গেলেন এমন তো আপনার থেকে আর কখনো হইতে দেখি নাই নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম উত্তর দিলেন একামত যখন হয়ে গেল আমি যখন আল্লাহকে আল্লাহ আকবার বলবো তখন মনে হয়ে গেল আমার ঘরের মাঝে তাকের উপর একটা দিনার আছে আল্লাহর নবী আল্লাহর সাথে দেখা করবে আর তার ঘরের মাঝে সম্পদ থাকবে দিনার থাকবে তা কি করে হয় তাই আমি ঘরে গেছি সেই দিনারটা দান করে আসলাম আবার আসলাম নামাজ পড়ালাম আল্লাহর সাথে দেখা করলাম এই ছিল আল্লাহর নবীর জীবন আল্লাহর নবী তিনি সম্পদকে পুঞ্জীভূত করেন নাই আল্লাহর নবী সম্পদকে জমা করে রাখেন নাই সম্পদের পাহাড় জমান নাই আজকে তো ইসলামপন্থীরা পীর মুরিদির ব্যবসা জমায়া সম্পদের পাহাড় জমাইতেছে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ কোথায় মোহাম্মদুর রসুল্লাহ তো মরিদদের কাছ থেকে ইসলাম প্রিয় জনতার কাছ থেকে সাহাবা একরামদের কাছ থেকে সম্পদকে জমা করে মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ইচ্ছা করলে তিনি হতে পারতেন কিন্তু তিনি ধনের দিকে তো কোনোদিন তাকান নাই এই ছিল মোহাম্মদুর রসুল্লাহর জীবন এই জীবনকে গ্রহণ করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি কি দেখা নিচ্ছেন উন্মতের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি জীবন কেমন জীবন ছিল মোহাম্মদুর রসুল্লাহর ঘরের মাঝে যখন খাদ্য সংকট এক ইহুদির সাথে মোহাম্মদুর রসুল্লাহ লেনদেন করলেন নিজ লোহার বর্ম তার কাছে বন্ধুক রাখলেন বন্ধুক রেখে কয়টা বাজে ঠিক আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম তার জীবনটা এমন জীবন ছিল ঘরের মাঝে যখন খাদ্য সংকট এক ইহুদির সাথে তিনি লেনদেন করলেন ইহুদির কাছে নিজ লোহার বর্মগুলোকে তিনি বন্ধক রাখলেন ঘরের জন্য খাবার খরিদ করলেন বন্ধুক রেখে মোহাম্মদুর রসুল্লাহ কি পারতেন না সাহাবা একরামদেরকে বলতে যে আমার ঘরের মাঝে খাদ্য সংকট খাবারের ব্যবস্থা হওয়া দরকার সাহাবা একরামদের মাঝে কি ধনী সাহাবা একরাম ছিলেন না হজরত আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবা একরাম ছিল না হজরত উসমান গনির মতো সাহাবা একরাম ছিলেন না যারা মোহাম্মদুর রসুল্লাহর জন্য সমস্ত সম্পদ দেওয়ার জন্য তৈরি ছিলেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ কোন মুসলমানদেরকে জানতে পর্যন্ত দেন নাই আমার ঘরের মাঝে সংকট জানতে পর্যন্ত দেন নাই এই ছিল মোহাম্মদুর রসুল্লাহর জীবন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক ব্যথা ছিল আর সেই ব্যথা ছিল উম্মতের ব্যথা উম্মতের ব্যথা হাসরের ময়দান মোহাম্মদুর রসুল্লাহর জবানের আওয়াজ এক আওয়াজ হবে উম্মতের আওয়াজ আজকে দুনিয়ার জীবন আমরা সন্তানের কথা বলি স্ত্রীর কথা বলি ব্যবসার কথা বলি কথা বলি বাবার কথা বলি মায়ের কথা বলি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ মানতে রাজি না স্বামী বলে যে ঘরে ঘর তো হুজুর ঠিক করতে পারি না ঘর ঠিক করতে পারি না বাবা বলে সন্তান তো ঠিক করতে পারি না আরে সন্তান তো ঠিক হবে না স্ত্রী তো ঠিক হবে না কিন্তু তোমাকে তো ইমানকে গ্রহণ করতে হবে সন্তানের জন্য স্ত্রীর জন্য নিজেকে নিজের ইমানকে বিক্রি করে দিবা কারণ ইমান তোমার ঠিকানা ঠিক করবে জান্নাত না হয় ইমান ঠিকানা ঠিক করবে জাহান্নাম ইমান অর্জন করলে ঠিকানা কোথায় জান্নাত ইমানকে বিক্রি করে দিলে ঠিকানা কোথায় জাহান্নাম জান্নাতকে যদি অর্জন করতে হয় লাইলা হাইল্লার কালেমাকে গ্রহণ করতে হবে ইমানকে শক্ত করে ধরতে হবে ইমানকে শক্ত করে ধরতে হবে অত্যন্ত শক্ত করে ইমানকে ধরতে হবে কারণ হাসরের ময়দান তো এমন একটা ময়দান হবে ভাইয়ের সাথে ভাইয়ের পরিচয় থাকবে না বাবা সন্তানের পরিচয় থাকবে না মা মেয়ের পরিচয় থাকবে না স্ত্রীর সাথে পরিচয় থাকবে না সন্তানের সাথে পরিচয় থাকবে না আব্দুল মুজরিমু একজন মানুষ যখন অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে ইয়াওয়াদ্দুল মুজরিমু সেই অপরাধী ব্যক্তি চাইবে জান্নাতকে যখন সামনে দেখবে জাহান্নামকে যখন সামনে দেখবে অপরাধী ব্যক্তি চাইবে নিজ সন্তানের উপর ঘুষ চাপায় দিতে নিজ স্ত্রীর উপর ঘুষ চাপায় দিতে নিজ বাবার উপর দোষ চাপায় দিতে নিজ নেতার উপর দোষ চাপায় দিতে দোষ চাপায় নিজেকে মুক্ত করতে চাইবে আল্লাহ বলতেছেন সেদিন কারো উপর দোষ চাপায় লাভ হবে না দোষ চাপায় লাভ হবে না স্ত্রীর দুষ দিবা আল্লাহর দরবার স্ত্রীর নামে দুষ্টা চাপায় লাভ হবে না নিজ ইমানকে দুনিয়া থেকে হেফাজত করে দাও দুনিয়া থেকে ইমানকে হেফাজত করে দাও শেষ কথা একটা কথা বলে যাই যে আজকে দেখেন ইমান বিধ্বংসী সবচেয়ে বড় যে হাতিয়ার যে হাতিয়ারটা ইমানকে সবচাইতে বেশি ধ্বংস করতেছে সেই হাতিয়ারটা হলো গান বাজনা গান বাজনা কারণ আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত এটা ইমান সৃষ্টি করে আর গান বাজনা এটা হলো কুপুর সৃষ্টি করে যেই মোহাব্বত কি করা দরকার গান বাজনা অশ্লীল বিভিন্ন কথা এটা একজন মানুষের হৃদয়কে সে আল্লাহর মহাব্বত থেকে দূরে সরিয়ে নষ্ট গায়ক গায়িকার মহাব্বতের মাঝে তার দিলকে নিমজ্জিত করে দিতেছে তাই আজকের যুব সম্প্রদায় এদেরকে ধ্বংস করার জন্য শয়তানের মুখপাত্র যে টিভি টিভি চ্যানেলগুলো আজকে হুঁশিয়ার আজকে তারা বিভিন্ন ধরনের প্রলোভন বিভিন্ন শিরোনাম দ্বারা তারা যুব সম্প্রদায়কে ধ্বংস করতে চাইতেছে ক্লোজ আপ ওয়ান খুদে গান্ডরাজ বিভিন্ন ধরনের আয়োজন দ্বারা আমাদের যুব সম্প্রদায়কে ধ্বংস করার হাতিয়ার হিসেবে শয়তানের মুখপাত্র হিসেবে এই স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো আজকে কাজ করে যাইতেছে প্রত্যেকটা মুসলমান মা বাবা অভিভাবকদেরকে আজকে হুঁশিয়ার হইতে হবে যে আমার সন্তান যেন সকালবেলা ঘুম থেকে উঠে গান্না শিখে কোরআন পড়ে কোরআন যেন পড়ে সকালটা যেন তার কোরআন তেলাওয়াত দ্বারা শুরু হয় রাতটা যেন তার কোরআন তেলাওয়াত দ্বারা শুরু হয় এই জন্য প্রত্যেকটা অভিভাবকদেরকে সোচ্চার হইতে হবে আজকে অবস্থা তো এই সকালবেলা ঘুম থেকে ওঠার পর গান শিখে রাতের বেলা টিভি দেখতে দেখতে আমাদের সন্তানরা ঘুমায় এই অবস্থার পরিবর্তন করতে হবে কারা করবে আমাদের কি করতে হবে আমাদেরকেই করতে হবে আজকে গান বাজনা এটা এত ব্যাপক আকার ধারণ করছে গান বাজনাটা এত ব্যাপক আকার ধারণ করছে আজকে বাসে উঠলেও গান লঞ্চে উঠলেও গান রাস্তার মাঝে চললেও গান সব জায়গায় গান এমনকি মসজিদের মাঝে পর্যন্ত গান এই যে মোবাইল মোবাইলের রিংটোন হিসেবে গান ব্যবহার চলতেছে আমি আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা দিন ধরে মুসলমান ভাইদের কাছে আমি একজন মুসলমান আপনারা মুসলমান আমি একজন মুসলমান না আপনারা সবাই মুসলমান না আপনাদের কাছে আমি একটা অঙ্গীকার চাই আপনারা সবাই অঙ্গীকার করবেন মোবাইল রিংটোন হিসেবে গান বন্ধ করতে হবে কে কে অঙ্গীকার করতেছেন মোবাইল রিংটোন হিসেবে গান সম্পূর্ণ বন্ধ করেন যে মোবাইল রিংটোন এটা আমরা যারা মুসল্লি মসজিদে আসি মসজিদের মাঝে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে গান বাজতেছে গানের তালে তালে নামাজ চলতেছে কি করুন অবস্থা আর আরেকটা বিষয় আজকে মোবাইলের মাঝে আরেক ধরনের ফেতনা চলতেছে শয়তানি ওয়েলকাম টিউন ওয়েলকাম টিউন আপনি যদি কল করেন আপনাকে গান শুনতে হবে আপনি যদি কল করেন আপনাকে কি শুনতে হবে কিছুক্ষণ গান শুনবেন তারপর আপনার ওই ভাই সে কল ধরবে এটা কেমন মুসলমানের জীবন আপনি একটা মুসলমান আপনার কাছে আরেকজন মুসলমান একটা জরুরি প্রয়োজনে কথা বলবে হয়তোবা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কথা বলবে অথবা মসজিদের ইমাম সাহেব আপনার সাথে কথা বলবে আর আপনার সাথে কথা বলার আগে টিকিট কাটতে হবে অন্তত পক্ষে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড গান শুই না যে দশ পনেরো সেকেন্ড গান শোনার পর আপনার সাথে কথা বলার পরিচয় কথা বলার অনুমতি পাওয়া যাবে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমান কথা বলবে আর বাধ্যতামূলক ভাবে গান শুনতেই হবে আর নাইলে কথা বলা যাবে না এইটাকে একজন মুসলমানের পরিচয় হইতে পারে ওয়েলকাম টিউন হিসেবে যাদের মোবাইলের মাঝে গান বাজে তাদের কাছ থেকে অঙ্গীকার চাই যে ওয়েলকাম টিউন হিসেবে গান বন্ধ করতে হবে আপনারা রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলেন ওয়েলকাম টিউন হিসেবে গান বন্ধ করতে হবে নিজেরা বন্ধ করবেন নিজেদের সন্তানদেরকে বলবেন বন্ধ করো আর নাহলে তোমার মোবাইলে কথা বলবো না যার মোবাইলে ওয়েলকাম টিউনের গান আছে ওর মোবাইলে কল করবেন না ও যত বড় শক্তিশালী ব্যক্তি হোক যত প্রয়োজনীয় ব্যক্তি হোক নিজ ইমানকে নষ্ট করে তার সাথে কথা বলার প্রয়োজন নাই গান বন্ধ করবে তারপর সেই সন্তানের সাথে কথা বলবেন তার এক পর্যন্ত কথা বন্ধ রাখতে হবে ইসলাম লাইলা কালেমা প্রত্যেকটা বাবার কাছে ইমান চায় পারবেন না আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক আল্লাহ তালা যেই কথাগুলো বললাম আমাকে আমল করার তৌফিক দান করুক আপনাদের প্রত্যেকটা ভাইকে আমল করার তৌফিক দান করুক ইমানের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তালা আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কবুলে মঞ্জুর করুক আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী